আমার আলোচনা বিষয় ফোনে বলে দিয়েছে যে আলোচনা করতে হবে বখিলির উপরে আর সখিগিরির উপরে আমি বললাম যে এটা তো আমার বিষয় না এটা শেখ আব্দুল রাজাকদের বিষয় ওনারা আলোচনা করবেন তারপরেও যখন দিয়েছ আমি কথাটা বলে নেই শেখ আব্দুল রাজাক চলে গেছে গল্প করতে সমস্যা নেই না আবার বলবে আবার শুরু করলেন আপনি এক ব্যক্তি বসে আছে পাশে বিড়াল টাকার নাকাটি করছে ক্ষুধা লাগছে বিড়ালের রুটি খাচ্ছে তো খাচ্ছেই পোটলার মধ্যে রুটি আছে আর কান দিতেছে যার যার করে আল্লাহ এই বিড়ালকে রক্ষা করো আল্লাহ এই বিড়ালটাকে বাঁচাও আরেকজনে বলছে তো ক্ষুধা লাগছে আপনি রুটি না দেয় খালি বিড়ালকে বাঁচাও দোয়া করতেছেন কেন আরে বেটা কান দিতে আর দোয়া করতে পয়সা লাগে নাকি রুটি কিনতে পয়সা লাগে সুবাহান আল্লাহ বলতে পয়সা লাগে না আলহামদুল্লাহ বলতে পয়সা লাগে না কিন্তু এখানে পয়সা থাকতে সমস্যা আছে কথাটা বোঝা গেল তো আমার পদ্ধতি আবার অন্যরকম এগুলা নয় এখানে তিনি জলসা শুনতে এসেছেন কোরআন হাদিসের আলোচনা হবে মুসলিউদ্দিনের বাপের কথা নয় মুজাফরের দাদার কথা নয় শেখ আব্দুর রাজাকের ঘরের কথা নয় জাহাঙ্গীর আলমের খুলনার সুন্দরবনের মধু নয় আব্দুর রাজাক আব্দুল্লাহ বিন আব্দুর রাজাকের কথা নয় ইনশাল্লাহ আমরা বেশি রাত করব না যেহেতু বক্তা আবার শেখ আব্দুল রাজাক আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক আসবে না বলেছিল পৌঁছে গেছে সুতরাং তারও তো আধা ঘন্টা লাগবে আশা করছি এক ঘন্টা এক ঘন্টা করে নিয়ে সাড়ে বারোটার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গার একটা নিয়ম আছে চরম স্বেচ্ছাচারী আপনারা কোথার থেকে শুরু করবো জানেন ওই রাস্তার পুক পাশা থেকে শুরু করে নিয়ে এই আপনাদের এলাকা ভেড়ায় মাওসাহ থেকে শুরু করে নিয়ে ওইদিকে কি পাঁচরুকিতে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত আপনারা নিজেদের ভাব মতো চলতে অভ্যস্ত মনে চাইলেই দুঃখ আদৌ ঠিক না এগুলা বেয়াদবি বদভ্যাস কোনদিনও আমরা সবাই একটার বেশি আটকাই না কখনো না আপনার ভাবমতো দৌড় দিচ্ছেন মানে আপনার বাড়িতে আমি মেহমানের আমি দৌড় মারি ভাবমতো কমান যে মেহমানটা কেমন বেয়া গো বাড়িতে আসলো খেয়ে দেয় দৌড় মারলো কইয়াও গেল না আপনারা না কইয়া দৌড় মারবেন না তাহলে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ কোন দাম হল না ওটা বলতে পয়সা লাগে না বৈশা থাকতে একটু কষ্টকর ওই কষ্টকর কাজটুকু করবেন আমার ছোট ভাই আছে ভাতিজা আছে তাদেরকে ইনশাল্লাহ আপনার সম্মান দেবেন দোয়াও করবেন আপনারা যদি সুযোগ না দেন যদি সম্মান না দেন দ্বিতীয় আব্দুল রাজাক পয়দা হবে না আপনারা উঠে চলে গেলে আমার ছোটটা বক্তৃতা করবে কোথায় উৎসাহ পাবে কোথায় তাদের মুখ খুলবে কোথায় জবান খুলবে কোথায় তাদের আপনাদের সুযোগ করে দিতে হবে আসলে আচ্ছা, একান্ত শরীরত ওজোর যারা বুড়া আছেন বহুমত্রীর রুগী গ্যাস্ট্রিকের রুগী ওজু ঠিক থাকে না তাদের জন্য ছুটি আছে আলহামদুলিল্লাহ কিন্তু বহুমূত্রের রুগী নিজেরা সাজবেন না আলহামদুলিল্লাহ বখিলি নিয়ে ওয়াজ করতে বলা হয়েছে আবার ওয়াজ করতে বলা হয়েছে কিছু মহিলাদের নিয়ে মহিলারা আসছে নাকি মহিলাদেরকে শুধুমাত্র বঞ্চিত করা হয় তাদেরকে নিয়ে আলাদা সাবজেক্ট একজন বক্তাকে দেওয়া উচিত কেন এই বিশ্বে যত মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আল্লাহ নিজেই বলেছেন ওয়াখালাকুম আজওয়াজা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যে আয়াতটা তেলাওয়াত করে আমরা বিয়ার খোতবা দেই সেই আয়াতটা হল বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মানুষেরা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ থেকে আর একজন মানুষ মাত্র নারী থেকে দুইজন থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি ভুল ধরো না কেন কাছে বসে আছো আয়াত ভুল পড়তেছি আমি আমি সুরা হুজুরাতে চলে গেছি সুরা নেশার থেকে তাহলে বসে থাকা লাভ কি রাত জাগতে থাকতে ব্রেন ঠিক থাকে না কাছে পাশে হাত হাফেজ বসিয়ে নেই এক আয়াত আর এক আয়াতে চলে যায় ইয়া ইউহান্নাস ইন্না খালাক কি মিন নাফসিন ইয়া আইয়ুহান নাসু তাকু আচ্ছা হাফেজ তিনটা কথা বলতেছে সাহস পান আমি আব্দুল রাজাকের মধ্যে ধমক দেবো না তো আপনার ভয় পান কেন আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি আল্লাহ তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র নফ থেকে একটি মাত্র ব্যক্তি থেকে একটি মাত্র জীবন থেকে তা থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক তার জোড়াকে দুইজন থেকে আবার পৃথিবীতে বহু নারী এবং পুরুষ ছড়িয়ে দিয়েছেন আপনারা কি হুজুরদের কাছে বিবাহের আগে খোতবার এ আয়াতটা শুনেছেন কিনা শুনেছেন শোনেন না আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি দাবি করেছেন একজন পুরুষ থেকে পুরুষ থেকে নারী সৃষ্টি হয়েছে নারী থেকে পুরুষের সৃষ্টি না পুরুষ থেকে নারীর সৃষ্টি মুরগি আগে জন্মেছে না ডিম হ্যাঁ ডিম না ফুটলে মুরগি হয়ে হইলে তার থেকে শুনুন আল্লাপাক আগে পুরুষ সৃষ্টি করেছেন পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন পুরুষের কোন জরায়ু নেই পুরুষের কোন অভাব নেই জেলা থেকে পাকা হাড় থেকে নারীকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন প্রকাশ্য মাঠে ফেরেস্তাদের সামনে মাটি নিয়ে হয়েছেন ফেরেস্তা দিয়ে তারপরে ওইটাতে আদমকে বানিয়েছেন আদমকে বানানোর কাহিনী আপনারা জানেন সেটা আমার আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হল আদম সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের হাত দিয়ে সৃষ্টি করেছেন আদমকে মাঠে সৃষ্টি করেছেন উন্মুক্ত ভাবে সৃষ্টি করেছেন কিন্তু মা হাওয়াকে সৃষ্টি করেছেন কোথায় বলেন কোথায় আড়ালে কেউ জানে না আদমের পাজর থেকে কাদের ইমা বোনেরা যারা অহংকার করেন যারা গর্ব করেন সমান অধিকারের দাবি করেন পথে ঘাটে মারামারি করতে যান সেমিনার করেন ভাষণ দেন আমাদের অধিকার আছে উরুট যদি জাঙ্গাপুরে ফুটবল খেলে আমি জাঙ্গাপুরে খেলবো না কেন উরুট যদি গাছে উঠে তাহলে আমি কেন গাছে উঠবো না উরুট যদি লাফালাফি করতে পারে আমি কেন করতে পারবো না সামনে পহেলা বৈশাখ আসতেছে সেখানে কি হবে তা তো বলারে অপেক্ষা রাখে না তাই বলে ওর বোমা মারতে চাইন না ওটা একটা পাপ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ওটা নয় যে ভাইরা বোমা মারতে যান তারা আবার অন্যায় করেন একটা পাপ ঠেকানোর জন্য যে নিজের আবার খুনের অপরাধ করে ওখানে কয়েক মহিলা আসে সেমিনারে কপালে মোটা মোটা ফোটা প্রশাসন বলে পাঁচটা থেকে ছয়টার বাইরে কোনো অনুষ্ঠান চলবে না ওই দুই তিন মহিলা টিভিতে এসে খালি বলতে থাকে আমরা একটা পর্যন্ত করব প্রশাসন আমাদের পাহারা দিতে পারত এত চোট এত পাওয়ারফুল সম্মানিত ভাই কাজেই নারীকে আড়ালেই সৃষ্টি করা হয়েছে আপনাকে আড়ালেই থাকতে হবে আপনাকে প্রকাশ্যে সৃষ্টিই করা হয়নি অধিকার দেওয়া হয়েছে এটা ঠিক আমি অনেক খুব বেশি লম্বা আলোচনা করব না আল্লাহ পাক পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক নারী সৃষ্টি করেছেন উভয়ের জন্য বিধি বিধান দিয়েছেন উভয়ের জন্য নিয়ম নির্ধারণ করেছেন কোরআনে কারিমের মধ্যে আয়াত রয়েছে হাদিসের মধ্যে বিধি বিধান রয়েছে সাহাবিগণ সেটা চর্চা করেছেন বিস্তারিত জেনে বুঝেই মা ও বন্ধের চলতে হবে আমি খুব বেশি আলোচনা সেদিকে আগাচ্ছি না দুই একটা প্রসঙ্গ মাঝখানে আসলে শুধু বলবো যেহেতু মা বন্ধুর ব্যাপারে একটু টাচ দিতে বলা হয়েছে প্রসঙ্গ তো বলবো আমার মূল বিষয় আজকের বখিলি তবে তার আগেও শেখ আব্দুর রাজাক সাহেবের বক্তব্যের একটা সম্পূরক জিনিসটা দিয়ে যাই সামনে দুইটা কাজ হবে একদিকে বৈশাখের অনুষ্ঠান আসছে এটা করতেছে এক শ্রেণীর লোক আর সবে বড় আত আসতেছে এটা করবে কারা আর এক শ্রেণীর লোক শবে বরাত যারা করবে তারা কি কপালে ফোটা দেয়া করবে তারা কি একতারা হাতে নিয়ে করবে তারা বটমূলে যাবে তারা রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো হে দু বৈশাখ রবীন্দ্রনাথের দোয়া পাঠ করবে তে তারা কি করবে তারা কারা দুই শ্রেণীর ভাগ দুইটাই কিন্তু বেদাত একটা হলো ইতিহাসের বেদাত আর একটা হলো শৈয়তের বেদাত পহেলা বৈশাখ নামে বাঙালির কিছু দিন ছিল না এখনো নাই বৈশাখ কোন বাংলা শব্দ নয় বৈশাখ হিন্দি এবং সংস্কৃত শব্দ আজকে আমাদের দেশে বৈশাখ ডিকশনারিতে আছে হবে তেরো এপ্রিল বাংলাদেশে হবে চোদ্দ এপ্রিল ভারতে হবে পনেরো এপ্রিল আমি বুঝাতে পারছি আপনাদেরকে ডিকশনারিতে আছে তেরো এপ্রিল রাজা বিক্রমাদিত্য তার বানিয়েছে কোন বাঙালি এটা বানায় নাই বাদশাহ আকবর বাঙালির উপর নির্যাতন করার জন্য খাজনা তোলার জন্য এদের রক্ত চোষার জন্য এই মাসের নির্ধারণ করেছিলেন এটা বাঙালির জন্য কোন ভালো মাস কখনো ছিল না তিনটা দিন ডিকশনারিতে আছে তেরো এপ্রিল আমাদের বাংলাদেশে চোদ্দই এপ্রিল ভারতে হবে পনেরোই এপ্রিল এখন কোনটা শূন্য তার কোনটা বেদাত বলেন দিন কোনটা ঠিক রাখবেন এটাও বেদাত এটা আগে ছিল না এই মাত্র উনিআশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যারা ছবি টবি বানায় মূর্তি টুর্তি বানায় ওইখান থেকে কয়েকটা ছেলে মেয়ে হঠাৎ করে কয়েকটা মুখোশ টুকোশ পরে রবীন্দ্রনাথের এসে হয়ে বৈশাখ গান করতে করতে মাঠে নাইমা পড়ল আর এটা বাঙালির অনুষ্ঠান চালু হয়ে গেল আগে ছিল না আগে সাধারণ মেলা টেলা হতো হালখাতা হতো এই পর্যন্ত তারপরে জাতীয় দিবস হয়ে গেল জাতীয় ছুটির দিবস হয়ে গেল তারপরে বোনাস নির্ধারণ করা হলো কত কিছু দিয়ে যে এটা খাওয়ার চেষ্টা করানো হয়েছে আপনারা খান নাকি এটা যাই হোক সেটা এই পর্যন্ত আজকের জন্য ছেড়ে দিলাম এটা হলো একটা ঐতিহাসিক বেদা অন্যায় ভাবে চাপানো যা ছিল না এইটুকু শুধু জ্ঞান দিয়ে গেলাম আপনাদেরকে আর সবে বরাত উপলক্ষে যে সিয়ামটা পালন হবে এটা কাদের বেদাত কত প্রকার রং চং দিয়ে পাগড়ি মাথায় দিয়ে লম্বা দাঁড়িয়ে রেখে আতর গোলাপ স্যান্ড সাজিয়ে তারপরে সে ফজিলতের প্রচার করা শুরু করে দিবেন মায়েশা আল্লাহ তালানহা থেকে কথিত বর্ণিত সেই বিবরণটা দিবেন যে মায়েশা রদিয়াল্লাহ আনহা আল্লাহ নবীকে বিছানায় খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি বের হলেন যে আল্লাহ নবী গেলেন কোন জায়গায় তিরমিজিতে বর্ণনাটা রয়েছে এটা সত্য কথা মায়েশা তখন চলে গেলেন কোথায় জান্নাতুল বাকি বাকি বাকিউল গারকাদ জান্নাতুল বাকি নামে কিছুই নাই জান্নাতের নাম হলো বাকি বাকিউল গারকাদ গারকাত হলো একটা কাটা আলা ঘাস সেটা যেখানে হয় সেটা নাম হলো বাকি সেইখানে হলো কবরস্থান জান্নাত নামটা এনারা যুক্ত করেছেন এটাও আর একটা বেদাতি যুক্ত সম্মানিত উপস্থিতি সেখানে মা এসা চলে গেলেন দেহে দেখলে আল্লাহ নবী দোয়া করছেন মা এসা যাওয়ার পরে আল্লাহ নবী বললেন তুমি কি মনে করছো তোমার উপর আল্লাহ এবং রাসুল জুলুম করবেন শোনো আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করা হয় যে কালবপুত্রের যত ছাগল ভেড়া আছে তাদের গায়ে যত লোম আছে ওই পরিমাণ মানুষের গুণা ক্ষমা করে দেওয়া হয় কি বললেন আপনারা আলহামদুল্লাহ বললেন সুবাহান আল্লাহ বললেন তারপরে ডক্টর সাহেবটি বলতে হবে এই জন্য বলেছি খুব সোজা সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বলা সোজা নয় আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে সোয়াবের নিয়ত করে আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আলহামদুল্লাহ পড়ে মিজানের পাল্লা সোয়াবে ভরপুর হয়ে যায় আমি কি বললাম আমি কি নিয়ে আলোচনা করছি সুবাহান আল্লাহ না আলহামদুলিল্লাহ তা আপনারা কি বললেন এই দেখেন ব্যারাম ধরে গেছে না তাহলে আর যদি কেউ সুবাহান আল্লাহ পাঠ করে সোয়াবের নিয়তে আল্লাহর কাছে বিনয়ের সাথে আসমান এবং জমিনের যত খালি জায়গা সব সোয়াবে পরিপূর্ণ হয়ে যায় এখন সোভান ঠিক আছে আগে বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ পায়খানার থেকে ফিরে এসেছেন দোয়া পুলে আলহামদুলিল্লাহ হিল্লাদি যদিও দলিল তো জয়ে তারপরে বলাটা ঠিক হবে কিনা ঠিক হবে কেন খাইয়া দেয় তার আসেন ওখান থেকে তাহলে খাওয়ার দোয়াটা ওখানে কেন করবেন এই জায়গায় বলবেন যে এমন হুজুর সোভান আহলে আদিসের সোভান আল্লাহ পড়তে দেবে না আমার তো আবার গল্প কিছু কিছু করতেই হয় বয়স তো একটু বেশি তাদের চেতে দাউবন থেকে বাচ্চা পাঠ পাস করে এসেছে বাবা গেছে আগে নিয়ে আসতে রাস্তায় বাবা সোজা পশ্চিম দিক হয়ে পেশাব করতে বসেছে বাবা বলে ছেলে বলে বাবা বাবা পশ্চিম দিক হয়ে পেশাব করতে হয় না বাবা সোজা পূর্ব দিকে ঘুরে বসেছে এখন ছেলে বলে বাবা পূর্ব দিকেও পেশাব করতে হয় না এটা কিন্তু হাদিস আবার বলে খালি গল্প এটা হাদিস বাবা তোর আগে অস্থির ছেলেকে কি পড়তে পাঠাইলাম রে পেশাব করতে দেবে না দৌড়ে গেছে বাড়িতে বিবি সাহেব বলছে ছেলে কই একা আসছো কেন বাগা তাড়াতাড়ি পেশাব করে নাও তারা যে বিদ্যা শিখে আসছে পেশাব আর করতে দিবে না আমি যেদিকে বসি সেদিকে কয়ে পেশাব করা যাবে কথাটা ঠিক না ভুল ভাই আরে পশ্চিম দিকে না পূব দিকে না উতু বুঝলো কোনো দিকেই না আমরা সোবাহান বলতে নিষেধ করি নাই জাগার মতে পাঠ করুন বেটাকায় মিথ্যা কথা শুনে শুনে পাঠ করবেন না সম্মানিত উপস্থিতি বখিলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে বখিল হল মানুষের মনের একটা রোগ আল্লাহ নবী বলেছেন মদিনায় হিজরত করে যখন গেলেন তখন আল্লাহ নবী বলেন মান কুম তোমাদের নেতা কে তারা বলল জাদ্দ কাইস কায়েসের পুত্র জাদ মা বখিল মাফি কিন্তু নেতা হল কৃপন আল্লাহ নই বললেন আইজু দায়েন বকিলের চেয়ে তার বড় রক্ষণটা আছে নেতা আবার বকিল হয় কিভাবে নেতা বকিল হবে কেন তোমাদের নেতা তোমাদের লিডার বকিল হবে কিভাবে আর পৃথিবী আল্লাহ নই বললেন সবচেয়ে বড় রোগ হল বকিলের রোগ বকিল কৃপন রোগগ্রস্ত বখিল মনস্তাত্ত্বিক রোগে ভোগে বখিল মানসিক রোগে ভোগে মানুষ আতঙ্কে ভোগে বখিল বখিল পলায়নের রোগে ভুগে বখিল বহু বিধ রোগে ভোগে আমি দু একটা আয়াত তেলাওয়াত করে নেই তারপরে সেই দুই চারটা রোগের বক্তব্য দে তারপরে ইনশাল আমার ছোট ভাইকে মায়েক ছেড়ে দেব আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বখিলেরা যেন বখিল যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তারা যারা বখিলি করে তারা যেন কখনো মনে না করে ওয়া খায়ের কম এটা কোনো একটা ভালো কাজ তাদের কোনো ভালো কাজ নয় বাল্লুহুয়া সর্রুল্লাহুম এটা হলো তাদের জন্য একটা জঘন্য কাজ খারাপ কাজ সাইউ তাওয়াকুনা মা বাখিলু বিহি কেয়ামতের দিন যা কিছু বখিলি করেছে গলার মধ্যে সেটা তা পেঁচিয়ে দেওয়া হবে আসমান জমিনের রাজত্ব হল আল্লাহর আল্লাহ পাকে তোমরা যা করো সে ব্যাপারে অত্যন্ত জ্ঞাত আছেন আল্লাহর কাছে সেটা খবর আছে সুরা আল ইমরানের একশো আশি নম্বর আয়াত একটু পরেই ঠিক বেঠিক আমি পূজা আল্লাহ যে তৌফিক দান করেন হা আন্তুম হা উলায় তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ হে তোমরা শোনো তোমরা তো ওই লোকগুলোই যাদেরকে ডাকা হয় আল্লাহর রাস্তায় খরচা করার জন্য হামেন কুম্মাইয়া বখাল তোমাদের মধ্যে এমনও আছে যারা বখিলি করে অমাইয়া বখাল ফাইন্নামাইয়া অমাইয়া বখাল ফাইন্নামাইয়া বখাল আর নাফসি যে ব্যক্তি বখিলি করে সে ব্যক্তি তার নিজের সাথেই বখিলি করে ওয়াল্লাহুল গানিয়ু আন্তুমুল ফোকারা আল্লাহ হলেন ধনী আর তোমরা হলো সব ফকির ওয়াইন তাতাওয়াল্লাও তোমরা যদি ফিরে যাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম তোমাদের এই কওমকে আল্লাহ পাক বদলে দিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম অতঃপর সেই বদলি করা নতুন কওম যাদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন তারা তোমাদের মতো হবে না সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত সুরা আল্লাহ আয়াত আমি পাঠ করে নেই যারা দান করে এবং তাকে অবলম্বন করে ও সাদ্দাকাবিল হুসনা হুসনাকে সত্য বলে মনে করে হুসনা নিয়ে বহু তাফসির রয়েছে কাজে আমি হুসনা হুসনাই রেখে দিলাম এই পর্যন্ত সময় পেলে তাফসির করব না হলে না তাদেরকে সহজ পথের দিকে আমি পথ দেখিয়ে দিব যারা বখিলি করে এবং তাকাপ্পুরি করে নিজেরা মনে করে যে আমি বখিলিও করছি আবার নিচে হুঙ্কারও ছাড়ছি এবং নিজেরা মাতবরি বর্দানেও করছি এবং নিজেদেরকে খুব দায়িত্বশীল বোঝাচ্ছি বেপরোয়াই বোঝাচ্ছি কাদ্দাবাবিল হোসনা এবং হোসনাকে মিথ্যা প্রতিপন্ন করলো ফাঁসা নুয়াসির হুলিল হোসরা তাকে আমি কঠিন পথ দেখিয়ে দেব কার কথা সুরা আল্লাহ এলের আয়াতগুলো পাঠ করলাম আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন তা কিন্তু সে তার হক আদায় করে না তাহলে আল্লাহ শরিকালাহু সেই যে মালের সে বকিলি করল সেটাকে আল্লাহ পাক মুস্তিলালাহু সুজা আন আকরা তার জন্য একটা সাপ বানানো হবে সাপটা হবে আকরা আকরার তর্জমা বিভিন্নভাবে এসেছে হাদিসের কেতাবগুলাতে এবং যারা ব্যাখ্যা করেছেন হাদিস তারা বলেছেন তামার রাতা জিলত রাসিহি অতিরিক্ত বিষের কারণে যে সাপের কপালের চামড়া উঠে গেছে এটা হলো সুজাউন আকরা কিন্তু সাপটা হল মর্দা সাপ পুরুষ সাপ এই মালকে যে মাল নিয়ে আপনি বখিলি করছেন আপনি দান করছেন না আপনি খয়রাত করছেন না আপনি তার হক আদায় করছেন না এটাকে পুরুষ সাপে রূপান্তরিত করা হবে তার কপালের চামড়া বিষের চোটে উঠে যাবে এবং তার সাবি বাতান চোখের নিচে কপালের উপরে চোখই ধরে নিয়ে এটাকে দুইটা আঙ্গুরের মতো জাবি হল শুকনা কিসমিসের মতো ভয়ঙ্কর চোখে রূপান্তরিত করা হবে বলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে সেটা বে লেহে জামাতাই হে তার এই যে দুই হাড়ের বুকের দুই চোয়াল আছে চোয়ালের হাড্ডি সেভাবে খাপলা দিয়ে ধরবে আর দংশন করতে থাকবে আর বললো আনা মালুকা আনা কানজুকা আমি তোমার মাল আমি তোমার সংরক্ষিত ধন এটা হাদিস সহিল বুখারীর মধ্যে রয়েছে মাল যারা লুকিয়ে রাখে দান করে না দানের কতগুলো দিক আছে একটা হলো ফরজ দান আরেকটা হলো নফল দান আরেকটা হলো আত্মীয় স্বজনের হক আরেকটা হলো প্রয়োজনীয় দান আমি একটা একটা করে ব্যাখ্যা করছি না হলে আপনার ঠিক মতে বুঝবেন না এখন একটা রোগী হাসপাতালে আছে আমি আপনাকে বলছি কয়েকদিন আগে একজন হাসপাতালে আপনারা তো এখান থেকে বক্তার সাথে কি করেন সেটাও আমি বলবো কিন্তু আবার একটু আবার বক্তারা কি করেন সেটাও একটু সারা দেব বখিলির কতগুলা প্রকার আছে হাসপাতালে রুগী আছে আপনার কাছে আসলে সাহায্যের জন্য আপনি বলবেন যে আমার উপর তো জাকাত ফরজ হয় নাই জাকাত ফরজ হলে আমি তো রমজানে হিসাব করব তুমি রমজানে আইসো এটার মতো শয়তান আছে আপনি রুগী বসে এখন হাসপাতালে এখন তাকে অক্সিজেন দেওয়া দরকার এখন তার একটা জটিল অপারেশন করা দরকার এখন তার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন আর আপনি বলবেন যে সামনে রমজান মাসে আমি জাকাতের হিসাব করে তোমার পয়সা দিব এটা হলো একটা বদমাইশ লোক উনি বলতে পারতেন আমি ভাষাটা খারাপ করলাম কয়েকদিন আমার অনেক অভিজ্ঞতা মেজাজটা ঠিক নেই আপনি ভদ্রভাবে বলতে পারেন যে আমি বাবা আমার কাছে পয়সা নাই দোয়া করছি আমি তোমাকে দিতে পারলাম না এটা সহ্য হবে আর আপনি যদি বলেন রমজান মাসে আমি জাকাতের হিসাব করে তারপরে তোমাকে দেবো তাহলে ইলেকট্রো তো খালি পক্ষে তো শয়তানো বটে গাড়ির মধ্যে একজন আসছে কি একটা মশা মারা ওষুধ আইসা বলতেছে এটা যদি ওই লাইটের পাশে রাখেন তাহলে ওই লাইটের সেকেই এইটার থেকে ওই ওষুধ হাওয়ায় উড়ে যাবার মশা ধরবে না গরিব বেচারা হকার পাশে একজন ভদ্রলোক বলতেছে কি করলেন কি করলেন লাইট চলে গেলে এইটা যদি ওই ওয়ালের সাথে লাগাই তাহলে লাইটে কারেন্ট এসে যাবে নাকি আচ্ছা দেখেন তো গরিব হকার একটা বেশ পেয়েছে তুই না করে না করে অত বড় কটাক্ষ করার তোর দরকার কি বেয়াদব থাকার মানুষের চরিত্র মানুষের স্বভাব এখন মানুষ মারা যাচ্ছে হাসপাতালে আপনি রমজানে কখন জাকাত খরচ হবে ওই হিসাব আপনি শুনিয়ে দিলেন শুনুন যারা জাকাত আদায় না করে তাদের জন্য হলো এইটা যে হাদিসটা বললাম আরেকটা হাদিস এসেছে সেটা হলো ওই সাপের আকৃতি ধারণ করে পিছু নিবে যেদিকে যাবেন সেই দিকেই দৌড়াবে ডানে যাবেন ডানে দৌড়াবে বামে যাবেন বামে দৌড়াবে সামনে যাবেন সামনে দৌড়াবে দৌড়ে দৌড়াইতে আপনি পালিয়ে যেতে পারবেন না এই সাপ আপনাকে ধরেই ফেলবে তারপর আপনাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কাঞ্জকা পিঠের মধ্যে কপাল পিঠের মধ্যে কপালের মধ্যে পাশার মধ্যে কিভাবে স্যাক দিবে ওই আয়াত আর আমি এখন তেলাওয়াত করছেন আপনাদের সামনে সম্মানিত ভাইও হাদিসে এসেছে এই সকলগুলা বখিলের ব্যাপারে একটা দুর্বল হাদিস শুনিয়ে দেই কিন্তু দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় দুর্বল এই ব্যাপারে যেহেতু এটা একেবারে কোন শরীয়তের ওই ধরনের আকিদার মশালা নয় এবং এর বিরুদ্ধে কোন ওইভাবে নেই এবং এটা অগ্রহণযোগ্য প্রত্যাখ্যাত নয় কিছু কিছু আলেম এটাকে গ্রহণ করেছেন বকিল যারা সাখি তারা আল্লাহর কাছে জান্নাতের কাছাকাছি আর যারা বকিল তারা আল্লাহ থেকেও দূরে তারা জান্নাত থেকেও দূরে আল্লাহ নই বলেছেন যে মান খার হল নাকের ছিদ্র হাদিস সহি মান খারালো নাকের ছিদ্র যে নাকের ছিদ্র দিয়ে জেহাদের মাঠে যুদ্ধের মাঠে ধুলা ঢোকে যুদ্ধে গেছেন জেহাদে গেছেন উটের পায়ে নিয়ে মানুষের দৌড়ে ঘোড়ার দৌড়ে মাটি ধুলা উঠতেছে যে নাক দিয়ে যুদ্ধের মাঠে ধুলা ঢুকলো সেই নাক দিয়ে জাহান নামের ধোঁয়া ঢুকবে না আর বহিল এবং ইমান বহিল এবং ইমান এক আত্মায় জড়ো হতে পারে না বখিল বড়ই সমস্যা বখিল বড় মারাত্মক বখিল বড়ই বিপজ্জনক জিনিস আপনারা বখিলি করবেন না নবী সাল্লাহ আলিয়া সালাম তার কাছে বিরাট মাল আসলো বহুত মাল ধন সম্পদ এসে জড়ো হলো আল্লাহ নবী মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন মসজিদ থেকে বেরিয়ে চলে গেলে আবার মসজিদে ফিরে আসলেন জিজ্ঞাসা করা হলো আপনারা যে বাহিরে চলে গেলেন আবার কেন ফিরে আসলেন আল্লাহ নবী বললেন আমি এখানে বসে থাকা অবস্থায় আমার খেয়াল হচ্ছিল যে আমার ঘরে তো যে মালগুলো এসেছিল দান করতে করতে সামান্য কিছু রয়ে গেছে ওইটা আমার ঘরে কেন থাকবে আমি ওটা ঘর থেকে বের করে দেওয়ার আগ পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছিলাম না ওইটা ঘর থেকে বের করে দিয়ে তারপর ফিরে আসলাম সম্মানে উপস্থিতি মায়েশা আল্লাহ আল্লাহ যখন খালিফাতুল মুসলিমিন এক লক্ষ আশি হাজার দিরহাম পাঠিয়ে দিলেন আলে মোলামার খেদমত মহিলাদের খেদমত বিধবাদের খেদমত সম্মাদের মানুষের খেদমত মাদ্রাসার খেদমত মসজিদের খেদমত ইতিমদের খেদমত দুস্থদের খেদমত দরিদ্রদের খেদমত কন্যাদায়দের খেদমত কাঙ্গালদের খেদমত ইত্যাদি করতে থাকতে হবে আমি মায়েশার কথায় পরে আসছি প্রসঙ্গ কথা ভুলে যাব এবার চামড়া কত করে বেচছেন বলেন তো দেখি কোরবানির চামড়া কত করে বিক্রি করেছেন এবার হ্যাঁ তিনশো পনেরো বছর আগে কত বিক্রি করেছেন হ্যাঁ জুতার দাম কমছে না বাড়ছে স্যান্ডেলের দাম কমেছে না বেড়েছে চামড়ার ব্যাগের দাম কমেছে না বেড়েছে চামড়ার দাম তিনশো থেকে পাঁচশো কেন কেন দান করেন হারাম খোর কোন এক কারণে সেদিন মন্ত্রণালয় থেকে গত বছর আর আগে একজনে ফোন করে বললেন এই মাসালার কি হবে কি মাসালা আপনার মাসালা হলো যে আমরা তো কয়েক ভাই বিভিন্ন জায়গায় থাকি কোরবানি দিতে একত্রিত হই সবাই বাবার নামে কোরবানি আমাদের সবার হবে কিনা আমি সেটা তো হবে আপনি যে মন্ত্রণালয়ে আছেন ওই মন্ত্রণালয়ে আমার একটা প্রশ্ন আছে চামড়ার দাম নাকি বড়টা পাঁচশো টাকা হবে একটু মন্ত্রী মহোদয়কে বলেন এটা নিয়ে একটু মিটিং চলছে সারাদিন মন্ত্রী মহোদয় বাড়াতে যাচ্ছে দাম ব্যবসায়ীরা বাড়াতে দিবে না ব্যবসায়ীরা দাম বাড়াতে দিবে না পনেরো বছর আগে যে চামড়া দুই হাজার টাকা বিক্রি করেছি পনেরো বছর পরে আজকে সেই চামড়ার দাম পাঁচশো চামড়ার জিনিসের দাম কমেছে না বেড়েছে ওই একই কথা বিদেশের রপ্তানি কম এর মেশিনের এই কথা সেই কথা কেননা পিটানের লোক নাই পিটাবে কারা এ হকদার কারা হ্যাঁ হকদার তো ইতিম এর হকদার তোলে কাঙ্গাল আর হকদার তোলে ফকির এ হকদার তোলে মাদ্রাসার ওই ইতিম ছাত্ররা এরা তো এদের কাছে লাঠি মারতে পারবে না আপনি কেমন ব্যবসায়ী আপনি কেমন তাদের আপনি কেমন বিজনেসম্যান গরিবের পেটে পাড়া মারেন আপনি কাঙ্গালের গলায় পাড়া দেন আপনি পৃথিবীর পেটে লাঠি মারেন আপনি আপনি চামড়ার দাম কমাতে কমাতে আপনারা ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীরা কোথায় নামিয়েছেন আপনি কি মানুষ আপনার মধ্যে মানুষের রক্ত আছে আপনার তো বড় দানবীর দানবীর মানে কুলাঙ্গা গরিবের পেটে লাথি মেরে কোরবানির চামড়া দাম কমে কমে শূন্য নামে নিয়েছে গরিবের কোটি কোটি টাকা মেরে খেয়ে আপনি হাজার টাকা দান করবেন খামসা দিয়ে ধরবেন আর চিমটি দিয়ে দিবেন আল্লাহ বুঝে না তাই না আল্লাহ বলেন আল্লাহ বিমা তা না খাবির আমি সুরা আল ইমরান রায়াত করছি তোমরা কি করো আল্লাহ খুব ভালো করে জানেন আমরা সরকারকে অনুরোধ করবো এই জাতের ক্রিমিনাল ব্যবসায়ী এই ধরনের হারাম খর ব্যবসায়ী এই ধরনের অমানুষ ব্যবসায়ীর হাতে এই গরিব দুঃখীর চামড়ার ব্যবসা ছেড়ে দিবেন না রাষ্ট্রীয় দায়িত্ব চামড়া কিনুন আপনার একটু মেহরবানি হাত তুলুন এটা জাতীয় সমস্যা সৃষ্টি করেছে আপনারা চিন্তা করেন না তাই এখন ওরা চামড়া না কেনা করবেন যে আমরা চামড়া কিনবই না এখন আপনারা কি করবেন এখন গরিবে কি করবে মাটি ফিরে এখানে সামনা দাফন করবে আরেক বিপদে ফেলাই দেবে আরেক বিপদে ফেলে দেবে পৃথিবীর বুকে মুসলমানদের মতো এত ভালো জাত নাই এত খারাপ জাত নাই এই কাজ খ্রিস্টানরা করবে না এই কাজ হিন্দুরা করবে না যে কাজ মুসলমানরা করতে পারে সামনে রমজান মাস সরকার বারবার বলছে যে দাম বাড়াতে দেব না ভেজাল করতে দেব না নকল করতে দেব না ব্যবসায়ীরা মানবে চালা কিনবেন বুট কিনবেন চাপাইতে যে আপনার দাঁত ভাঙবে কেন জানেন কিছু কিছু পাত্র দিয়ে তুলছে সেদিন মাখন খাইতে বসে দেখেছে লবণ তিতা বাচ্চা কাছে বললাম তোদের কাছে কেমন লাগছে যে তিতা লাগতেছে যে মাখনের মধ্যে তিতা এত ভালো লোক লবণের কেজি হলে চল্লিশ টাকা আর মাখনের কেজি কত যত বেশি লবণ ঢুকাইতে হবে তত ফায়দাটা বেশি হবে সেদিন জিজ্ঞাসা করলাম রমজান সামনে আসতেছে বকিল আমি কথা বলি বকিল বড় হারাম খর হয় বকিল বড়ই হারাম খর বড়ই বিবেচনাহীন জিজ্ঞাসা করলাম লাভ টাভ কেমন হয় ধন্যার গোড়া সিনার গোড়া বলছে বাবারে এখনো লাভ আর অত হয় না যেহেতু লাভ হয় না কেন যে পুরান ঢাকায় এখন ঘোড়া বেশি পালে না পুরান ঢাকার ঘোড়া পালার সাথে তোমার ধন্যার লাভ ক্ষতির কি সম্পর্ক ধন্যার গোড়ার মধ্যে ঘোড়ার শুকনা লাদা মিশাই তাই ঘোড়ার সাথে পর্যন্ত ধন্যার গোড়ার সম্পর্ক আছে রমজান আসতেছে ভারতের হিন্দুরা পূজার সময় তাদের দাম কমে জিনিসের খ্রিস্টানদের খ্রিস্টমাসের সময় তাদের বাজার কমে আর মুসলমানের রমজানের সময় বাজার বাড়ে আর ভেজাল বাড়ে হারাম খোর বখিল বখিলের কোন বিবেচনা থাকে না সম্মতে ভাইও এই মালের লোভ অতিরিক্ত মালের লোভ থেকে এই সকল কাজ ঘটে এবং সামনে ঘটাবে ওয়াজ করে আপনি কি করবেন সামনের বছর হয়তোবা ধনী ধনী নেতারা যারা ইলেকশন টেশন করেন তারা এসব করবেন এই হুজুরের ওয়াজ বন্ধ এটা আবার আরেক বকিলি ওয়াজও করতে দিবে না ওয়াজও করতে দিবে না আগের যুগের রাজা বাচ্চারা ধমকাইলেও তারা শুনতো কথাবার্তা কিন্তু এখন ওয়াজও করতে দেবে না এখন আর আপনি কি করবেন মা এসা রাজিয়াল কাছে এক লক্ষ আশি হাজার দিরহাম পাঠিয়ে দিয়েছেন সারাদিন উম্মে দোররা তার বাড়ি তার সেবা করতেন খেদমত করতেন সারাদিন এক লক্ষ আশি হাজার দেড়হাম দান করে দে বলছে মা আজকে তো অনেক পয়সা ছিল দিছেন তো আপনাকেই দেওয়া হয়েছে বাচ্চার পক্ষ থেকে একটা দিন হাম দিয়া যদি সন্ধ্যার সময় আয়সা বলছেন সিয়াম তো পালন করেছি হে উম্মে দোররা একটু ইফতার করে কিছু আনো একটা রুটি আর একটু তেল আর একটু পানি নিয়ে এসেছে উম্মে দোররা এই ইফতারি মা আয়সার কাছে সামনে দিয়ে বলছে আম্মা যান আজকে তো এত পয়সা ছিল বাড়িতে মা আমির সাহ মানে দেশের বাচ্চা আপনাকে দিয়েছেন একটা দিরাম দেখতে গোস্ত আনলে হতো না মা এসে অন্য মনস্ক হয়ে বললেন যে আগে খেয়াল করে দাও না কেন তাহলে কিছু মনেই করলেন না ইমাম মালিক রাহেমুল্লাহ পৃথিবীর তার যুগে সবচেয়ে বড় আলেম আল্লাহ সাদ হলেন তার সমপর্যায়ের ইমাম শাফির উস্তাদ বাদশাহ হারুন রশিদ পাঠিয়েছিলেন পাঁচশো দিনার অর্থাৎ পাঁচশোর স্বর্ণ মুদ্রা অর্থাৎ পাঁচশো ভরি স্বর্ণ আল্লাহ ইসবনে সাহাদের হাতে পড়েছে সেটা মদিনায় তিনিও বড় মহাদ্দেশ বড় আলেন ইমাম শাফির উস্তাদ তিনি মনে করলেন বাদশার পক্ষতে পাঁচশো দিন হাম ইমাম মালিকের মতো মানুষকে কিভাবে দেব উনি নিজের থেকে আরো পাঁচশো দিনার যোগ করে এক হাজার দিনার পূর্ণ করে তারপরে ইমাম মালিককে দিলেন হারুন রশিদ শুনে তো রাগে অস্থির আমি দেশের বাদশাহ আমি পাঁচশো পাঠাইলাম তুমি লাইসকে যে আমার উপর আরো পাঁচশো দিনার যোগ করে ইমাম মাল্লিককে দিলে ইমাম লাইস এমনি সাদ বলছেন দেখুন হে বাচ্চা আপনারও সম্মান রক্ষা করেছি ইমাম মালিকেরও সম্মান রক্ষা করেছি আপনি বাচ্চার পক্ষ দিয়ে দান এসেছে কিছু মনে করবেন না মাত্র পাঁচশো দিনার দান এটা আপনার পক্ষ থেকে সমনে হয় নাই আর ইমাম মালিকের মতো বিশ্ববিখ্যাত তোমার আলেম বাচ্চার পক্ষ থেকে আমি পাঁচশো দিন আর কিভাবে দিব আমার পক্ষ থেকে আরো পাঁচশো দিনের যোগ করে এক হাজার মিল করে তারপরে দিয়েছি যাতে তারও সম্মানটা রক্ষা হয় মুজাফর আমার খুব সম্মান রক্ষা করার চেষ্টা করে আল্লাহকে দাদা এখানে দেখ কোথাও যে সবার সুযোগ পায় যথাসাধ্য বিমান মারার চেষ্টা করে আর কিছু ধরাই দিতে চেষ্টা করে এই নিয়ে কই মুজাফরের সময় পেলে আমার জন্য খুব ভালো আর কোন চিন্তা ভাবনা করতে হয় না সব ব্যবস্থাও করে আলহামদুলিল্লাহ তোমার দান করে সম্মানিত উপস্থিতি আমরা আমার বিরোধেও চলি বিভিন্ন মাসালায় আমাদের দ্বিমত আছে শেখ আব্দুল রাজাক সাহেবের সাথেও আছে ওর সাথেও কিছু আছে আমরা আবার মহব্বত করেও চলি আবার মহব্বত আবার করি সামনেও বলি পিছনেও বলি আলহামদুলিল্লাহ আমরা মিলামিশাই চলছি আপনি আবার মনে করবেন না যে সকল আলেমেরাই হিংসুক বিদ্বেষী একজন আরেকজনের পিছনে লাগিয়ে আছে এটা আবার আপনার মনে করবেন না সম্মানিত উপস্থিতি বখিল হল পলায়ন পর বখিলেরা সবসময় পালায় পালায় কিভাবে আপনি যাবেন তার কাছে দুইটা পয়সার জন্য যে সবার জন্য এসেছে ও আপনার চেহারা দেখে বুঝতে পেরে দূর থেকেই পালাবে আগের যুগে মাদ্রাসায় কালেকশন করা হতো বাড়ি বাড়ি ধান কালেকশন হুজুরে দেখেই সালা দেখাই মাদ্রাসায় বাড়ির ভিতরে ঢুইকা নাতিকে বলতেছে যে বইলা দিবি যে দাদা বাসায় নাই নাতি এসে বলতেছে দাদা বাসায় নাই এই সে বললো কে তোমার দাদা বাসায় নেই দাদা নিজে করে দিল বাসায় নাই নাসের উদ্দিন জোহা হজ্জা জানেন আপনারা ওই আমনাউন আল মাউন আপনার এই সুরা জানেন তো সুরার নাম কি মাউন আল্লাদিন হুমান সালাতহিম সাহুন আল্লাদিন হুম ইউরাউন ويمنعون الماعون وويل للمصلين মুসাল্লিদের জন্য ওয়াইল কঠিন শাস্তি বা ওয়াইল জাহান্নাম যেটাই বলুন বিভিন্ন তাফসির এসেছে যারা সালাতের মধ্যে গাফলতি করে আল্লাযীন রহমান সালাত ইনসাহুন সালাত থেকে গাফিলি সালাতের ভিতরে গাফিলি এই সকল তাফসির এই মুফতি সাহেবরা করবেন যারা এগুলো বই লেখে আমি আর ওদের বক্তব্যের মধ্যে হস্তক্ষেপ করতে চাই না আজকের বিষয়টাই হয়ে গেছে আমার জন্য অন্যের বক্তব্যে হস্তক্ষেপ وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون যারা লোক দেখানোর জন্য দান করে লোক দেখানোর জন্য ইবাদত করে এটা হলো শিরকে আসগার রিয়াকারী الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাউন থেকে নিষিদ্ধ করে মানুষকে মাউন দেয় না মাউন চিনেন মাউন কি এই যে চশমাটা যদি ভুলে ফালাইতে আসতাম তাই না এখন আমার দেখতে হবে পাশের লোকটা আপনার চশমাটা একটু দেন তো দেখি এটা হলো মাউন পরীক্ষা দিতে যাবেন কলম নাই কালিটা কিন্তু মাউন না কলমটা মাউন কলমটা একটু দিবারে বাবা আমি একটু পরীক্ষাটা দিয়ে আসি আপনি একটা কোদাল লোহার একটু কাটার জন্য উড়ানটা ছাতাটা সাইকেলটা এগুলো হলো কি মাউন কিন্তু সাবান সাবান মাউন না সাবান তো ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে সোডাও মাউন না ওগুলা শেষ হয়ে যাবে কালি মাউন না কেন কালি শেষ হয়ে যাবে কলম হলো মাউন যেটা দিতে পারেন আপনি লোহার জিনিস প্লাস্টিকের জিনিস ব্যবহারের জিনিস যেগুলা তেমন ক্ষতি হয় না এগুলার নাম কি মাউন ওয়ামনাউন আল মাউন এগুলাও যারা দেয় না এগুলার থেকেও মানুষকে যারা বঞ্চিত করে তারা তাদের জন্য একের সুযোগ ওয়াই বেনামাজির নামাজ থেকে যারা সমস্যা করে যারা রিয়া করে তাদের কাতারে ফেলে দেওয়া হয়েছে এই বকিলকে মাউন মাউন থেকে যারা সমস্যা সৃষ্টি করে ইফটার যে কত ধারারে বাপরে বাপ আমাদের এলাকায় একজন নাম বলবো না ছাতা চাইতে গেছে আপনার ছাতাটা একটু দেবেন যে বাবার এই বৃষ্টির মধ্যে ছাতার জন্য আসছো বৃষ্টিতে আমার ছাতাটা পৌঁছা যাবে না গেছে রৌদ্রের দিনে এই রৌদ্রে আমার ছাতার জন্য আসছো এই কঠিন রোদে আমার ছাতার রংটা জয়লা যাবে না তাহলে কখন আসতে হবে আপনার ছাতার জন্য যেদিন রোদও থাকবে না বৃষ্টিও থাকবে না আপসা আপসা অবস্থা ঠান্ডা থাকবে সেদিন যে সেদিন আপনার ছাতা দামি করবোটা কি ওই বোঝা টানার আমার কোন দরকার আছে মাউন মাউন পর্যন্ত দেয় না এমন বকিলের বকিল হারিকেন সাইটে গেছিলাম এক বিয়ার মধ্যে আরেকজনের গরিব মানুষের বিয়ার হারিকেনে আনার পরে দেখি হারিকেনের মধ্যে ফিতাও নেই তেলও নেই কি জ্বালাম জিজ্ঞাসা এই কাম আপনি কেন করলেন কয় যে ফিতা এবং তেল মাউনের অন্তর্গত না এটা আমরা ওয়াজের মধ্যে শুনেছি আরে বিড়ি খাইতেছে বিড়ি খাইতে খাইতে খাইতে খেতে কেড়ে পিছনে চলে গেছে এইভাবে ধরিয়া টানতেছে তারপরে কলার পাতাতে পেশাইয়া টানতেছে এইভাবে বিড়িটা খাও কেন করে গেছে যারা বেশি বেশি অপচয় করে তারা শয়তানের ভাই বীরের পাশার মধ্যে একটু ছাড়বো না বীর যে হারাম তা জানো যে একই হারাম এক হারাম করলাম আবার অপচয় করে আরেক হারাম করবো দুই হারাম একসাথে করবো ইন্নাল মুবাজিরের বাম হাত দিয়ে জ্বর দেখা জিজ্ঞাসা করছে বাম হাত দিয়ে জ্বর দেখাও কেন কয়ে কেন এটা আমি একটা কিয়াস করেছি কিসের কিয়াস যে হানাফি মজাবে ফজরের পরে সুন্নত পড়ার কোনো বিধান নাই যদি পড়তে হয় বেলা ওঠার পরে পড়তে হবে এর যে কি ব্যাখ্যা কি যে সালাদটা সুন্নত সালাদটা পড়া উচিত ছিল এই ইয়ের আগে ফরজের আগে ওইটা ছিল উত্তমোক্ত যেহেতু পিছিয়ে যাওয়ার পরতে সালাদটা কেস হয়ে গেল সুতরাং কেস সালাদ কেস রক্তি পড়না চাহিয়ে ওই সালাতে যে কেস হয়ে গেছে এটা ফজরের একেবারে পরে সূর্য ওঠার পরে নাকেশ শূন্যতটা এটা নাকেশ অক্তের মধ্যে পড়বো কাজে দুইটা মিলা গেল সুতরাং বাম হাত দেয় জ্বর তো বাম দেয় কাউকে মানে হুজুররা কয় জর্দা মকরু সুদ্দা মকরু তিনি বাম হাত দেখাইতেছে দুইটা মিলা যায় যে সম্মানিত উপস্থিতি মাউন কখনো নিষেধ করবেন না আল্লাহ নবী মাউন দিতে বলেছেন আল্লাহ মা মাওম দিতে বলেছেন বাড়ির আশপাশে যে সকল প্রয়োজন পড়বে মানুষের মা ও বোনেরা আপনার বটিটা যদি কেউ চায় আপনি দিয়ে দিবেন আপনার বাড়ির কাছিটা যদি কেউ চায় কোদালটা যদি চায় উঠারটা যদি কেউ চায় আপনার এই মুহূর্তে দরকার নাই আপনি দিয়ে দেবেন না হলে কিন্তু আপনার জন্য বকিলের অপরাধের মধ্যে পড়ে যাবেন কেয়ামতের দিন কিন্তু আপনার অনেক সমস্যা হয়ে যাবে সম্মানের উপস্থিতি মা অন্য বকিললে আমি আর খুব বেশি কথা বলবো না কেননা আমার সামনে আরো কয়েকজন বক্তা রয়ে গেছেন তারা আপনাদের সামনে অনেক মূল্যবান ওয়াজ করবেন সামনে নিয়ে যারা অসৎ পথে দান করেন তারা হল মুবাদদের সামনে পহেলা বৈশাখ আসছে পান্তা ভাত খাবেন ইলিশ মাছ খাবেন ঘরের মধ্যে কতই তো পান্তা খান পচা পান্তার দামে আর কত ইলিশ মাছও সস্তা যায় ওই দিন পথের মধ্যে পান্তা ভাত আর ইলিশ মাছ না বলবে একশো দুশো টাকা দিয়া পাঁচ দশ টাকার খানা খাবেন আপনি যাতে উঠে যাবেন এটা হলো এটা কি ইন্দাল মোবাজির না কানে শয়াতে শয়তানের বাইরে الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما যারা খরচা করে আল্লাযীনা ইযা আনফাকু যারা খরচা করে সংসার করে যে কোনো কাজই করুক না কেন ইদা আনফাকু লাম ইসরিফু অপচয় করে না ওয়ালাম ইকতিরু ওয়ালাম ইয়াকতুরু কৃপণতাও করে না ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা দুইটার মাঝামাঝি থাকে অপচয় করে না আবার টিপটামেও করে না দুইটার মাঝামাঝি আপনি ব্যয় করবেন টাকা পয়সা যতই থাক না কেন আপনার বাচ্চা কাচ্চাকে স্কুলে যাওয়ার সময় হাজার হাজার টাকা দিয়ে দেবেন না আপনি কোটিপতি আছেন আপনার বাচ্চার স্কুলের রিক্সায় কতটুকু লাগবে আসতে কতটুকু লাগবে নাস্তার কতটুকু ওইটুকুই দিবেন তার বাইরে দিবেন না তাহলে ছেলে জুয়াচোর হবে ছেলে সিনেমায় ঢুকবে ছেলে হারামখোর হবে ছেলে দুর্দান্ত আচরণ করবে ছেলে ব্যাধ হয়ে যাবে ধনী হলেই <laughs> ধনী হলে ছেলেকে অপচয়ের সুযোগ দেবেন না আপনি মা পা পয়সা দেবেন বাচ্চা কাচ্চাদেরকে সম্মানিত ভাই মাদ্রাসায় দান মসজিদ দান শেখ আব্দুল রাজা করছে আলেম ওলামাদেরকে নিয়ে আপনার প্রশ্ন তোলেন যে কত টাকা দিতে হবে নেওয়া জায়েজ আছে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন আমি বলি গুলা কাদের কাদের ভাই আপনাদের তো আলেম আপনাদেরই সমাজ আপনারা দিবেন তারা ভালোভাবে আসবে বাচ্চা কাচ্চা লালন পালন করবে পড়াশোনা করবে কিতাব কিনবে গবেষণা করবে লেখবে প্রয়োজন ওষুধ খাবে সুস্থ থাকবে ভালো যানবাহনে আসবে আপনাদের খেদমত করবে আপনারা দিবেন না ঘরে বৈশা থাকবে পচা পান্তা খাবে রাস্তায় হেঁটে যাবে গ্যাস্ট্রিক আলচারে বসবে তারপরে যতই আপনি দাওয়াত দেন বক্তাই খুঁজে পাবেন না দরকার আপনাদের এনাদেরও দরকার প্রশ্ন উঠে কেন আমি তো তাই বুঝি না সম্মানিত ভাইও এখানেও কোনো পক্ষতে কার পণ্য করা ঠিক নয় আলেমেরা চুক্তি করে আলেমদের জন্য নিষিদ্ধ এটা দিনই দাওয়াতি কাজ আল্লাহ আসতে কাজ এখানে চুক্তি করতে যাবেন না দরদাম করতে যাবেন না এখানে এত দিতে হবে সেটা বলতে যাবেন না তাহলে আপনার দাওয়াতে আসর হবে না যে বাদ দিল সে নিকালতি হ্যাঁ ও আসর করতি হ্যাঁ যে কথা মনের থেকে বের হয় সেটা আসর করে যেটা চুক্তি করা হয় সেটা আপনার কোনোদিন আসর করবে না যে পথে আসা সেও পথে সেই পথে যাওয়া হবে কেনা আর বেচায় সমান হয়ে যাবে আর আলেমেরা ঘাটতিতে পড়ে যাবেন আর আপনাদের এখানে যখন আসবেন তখন আবার আপনারা খামসা দেদের সিমটি দিয়ে দিবেন আমি তো আগে ওয়াজ নসদ করতাম না চাকরি করতাম কোন এক জায়গায় গেলাম আমার সাথে আরো কয়েকজন বাসের মধ্যে ভাড়া দিতে গেছি হেল্পার কয় যে চাষা আপনার টাকা তো পাতালি ফাটা আচ্ছা রাইখে দিলাম পকেটের মধ্যে আরেকটা বেগ দিছি পাঁচশো টাকা চাষা এটা তো আর দিগালি ফাটা তো আমি বুদ্ধি করে কিছু পয়সা দিবে ওটা আমি চিন্তাও করি নাই নিজের পকেটে পয়সাটা ভাড়া করে বাই করে দিয়ে ভাড়াটা দিয়ে দিলাম যাই না বুঝ যা কালেকশন করে হুজুর বিদায় করছে কোথাও ফাটা টাকা আরেক জায়গায় সেটাও তুমি চিনবা বিশাল প্রোগ্রাম খুব হাঁটা ঘাটা ঘাটা করে করে আসার পরে বাড়ির কাছে বাচ্চা কাছে আছে মিষ্টি কিনতে গেছি মিষ্টি এলাকায় চাষা আপনার এই নুটটা তো অসহল আর একটা ভাই কিনেছি কয়ে চাষা ওটা তো পাঁচশো টাকার নোটের মতো অসল করছে না একশো টাকার পাঁচশো টাকা পাইছে নাম করলে তুমি দুইটাই চিন্তা আমার হাতে অন্ধকার কথা কম না আরেক জায়গায় গেছে আমার পরিচয় দিছে আমি তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র লেখছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার লোকের লোকারণ্য কল্যাণ দেখ সরমের মধ্যে কোথায় ভাইস চ্যান্সেলার কোথায় ছাত্র সহ এই মোটা কবজা পকেটের মধ্যে দিল তো বা আসলে ভাই টেনশনের খেদমত সাংঘাতে ভাবে করলো আইসাদে এখানে দুই টাকার পাঁচ টাকা সর্বমোট তিনশো পঁচিশ টাকা কয়টা বলবো ভাই এদিকেও সমস্যা এদিকেও সমস্যা কেনার বেচায় সমান বকাউল্লা বইকা যায় সোনা আল্লাহ শুই না যায় কাজের কাজ কিচ্ছু হয় না মাঝখানতে গেলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ শেষ কল্পনা করে আমি আমার কথা শেষ করছি বহুত কথাই ছিল বকিলের ইতিহাস মেলা অনেক বড় বড় কেতাব লেখা আছে আল জাহেদ এ তো আরবি ভাষা সাহিত্যের ডক্টর আল জাহেদ ছিল আরবি ভাষা সাহিত্যের খুব বড় সবচেয়ে বড়দের মধ্যে একজন তার কেতাবে একটা আছে আল বোখালা কেতাব বোখালা গাজালি বহুত বোখালিদের কাছে লিখছে আমি দুই চার সাত গাড়ির মধ্যে বসে বসে গপ্প করে ওরা শোনে দুই চার পাঁচ দিন গল্প করলেও শেষ হবে না এই সকল কাহিনী শেষ একটা কথা আপনাদের বলি সেটা হলো আমরা খালি বক্তৃতা করে এই সমাজ পরিবর্তন করতে পারবো না শেখ আব্দুর রাজাক সাহেব বলতে পারেন আমি মাদ্রাসা এই সব বিপ্লব সাধন করব মাদ্রাসায় কিছু হবে আলহামদুলিল্লাহ আলেম ওলামা বের হয়ে আসবে ডক্টর মুজাফরের হওয়ার জোয়ান মানুষ সে হয় তাহলে আমি আমার বক্তৃতা দিয়েই সমাজ পাল্টা করে ফেলব বলতে পারে হতে পারে শেখ আবদুল্লা বিন আব্দুর রাজাক হয়তো বলবে আমি আমার সূক্ষ্ম সূক্ষ্ম কিতাব লিখে সমাজের একটা উল্টা পাল্টা করে ফেলাই দেব তাই না এগুলো হলো আপেক্ষিক কথা যেন আগে কি রাগ করতেছিল রাস্তার থেকে গাছ সরান বাড়ি সরান তোমরা আগারাই করতেছিল শেখ আব্দুল রাজাক শেষে কিন্তু আমার একটা হাইসে দেয় বললো তাই না তারপর মানে রাগের সময় রাগ হাসির সময় হাসি সব কথা ওইভাবে গুরুত্বপূর্ণ হয় না সমাজের পরিবর্তন করতে গেলে আপনাদের হাতগুলো আরো খুলতে হবে যে পথে যে পথে দান করেন যতটুকু করে করেন ইসলামের খেদমতের জন্য এগুলা কোনো যথেষ্ট কিছুই না লম্বা আলোচনা আর আমি করলাম না আরে বউ তালাক দিয়ে আরেকজনে বউ দিয়ে দিছে আল্লাহ নবীর কাছে মেহমান এসেছে আল্লাহ নবীর কাছে কিচ্ছু নেই যে বিবির কাছে যা বলে কিছু আছে কিনা বলে কিছু নাই যে বিবির কাছে যা বলে সেই বলে কিছুই নাই তারপর আল্লাহ মসজিদে যে হাঁক চাললেন আমার ঘরে কোনো বিবির কাছে কিছুই নাই কেউ কি আছো এই মেহমানটাকে গ্রহণ করবে এক আনসারি নিয়ে গেলেন তার ঘরে আছে সিবিয়ান বলল কুতু সিবিয়ান আমার বাচ্চা কাঁচাদের জন্য সামান্য যে হালুয়া ওইটুকুই আছে কি করব সামান্য হালুয়া খেজুর আছে তোর বলেন বাচ্চা কাচ্চা গুলাকে তুমি কৌশলে ঘুম নেওয়ায় দাও বাবারে সোনারে খেলনা দিয়ে কয়া তারপরে যখন মেহমানদের সামনে খাদ্য দিবে আস্তে করে তুমি বাতিটা নিবে দিবা বউ তাই করলো বউ বাচ্চাদের খাদ্যটুকু বাচ্চাদেরকে ঘুম নয় দিয়ে মেহমানের সামনে খাদ্যটা দিয়ে কৌশলে বাতিটা নিবে চলে আসলো এখন মেহমান শুধু খাচ্ছে আর মেজমান শুধু হাত নামাইতে আর তুলতেছে কিচ্ছু খায় না খাইলে তো কিছুই থাকবে না হাত তুলে আর নামায় তুলে আর নামায় মেহমান খাওয়া শেষ হলো পরের দিন আল্লাহ নেই বললেন তোমাদের এই কাজ আল্লাহ যথেষ্ট পছন্দ করেছেন দেখো আয়তি নাজিল হয়ে গেছে ওই উসিরুন আলান হুসিন ওলাউ কানাবিহীনে খাসা নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়া নেয় নিজেরা অভিনয় করেছে বাটি নিবিয়ে দিয়ে শুধু হাত তুলেছেন না দিয়েছে মাও বোনেরা বকিলি করবেন না কোন কোন জায়গায় যাই দাওয়াতে কোন বাড়ি খুঁজা পাওয়া যায় না মসজিদের বাথরুমের কাছে সোয়ায়ত হয় খাবারও দেয় না তারপরে কয় যে আজকালকার হুজুরতে গাড়ি নিয়ে আসে আমি যাওয়ার সময় বোঝা যাবে গাড়ি নিয়ে আসলে যা দেন দেখি দেন যাওয়ার সময় দেখা যাবে বাস ভাড়া হয় না গাড়ি ভাড়ার দূরস্থান না খেয়ে খাওয়ার সময় হলে গাড়ি নিয়ে আসে বক্তারা যাওয়ার সময় বলে যে হুজুর এবারকে মেলা নিয়ে সম্মানিত ভাই মা বোনেরা বক্তাটা অত হয়েছে পাইকারি খানা দেবেন না প্রতিযোগিতা লেগে থাকা দরকার অলস হবেন না ভালো রান্না মারা করবেন আলেমারা দৈনিক আসবে না এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ আল্লাহ নয় বায়াত নিচ্ছিলেন মহিলাদের কাছ থেকে মাক্কা বিজয় যখন হল তখন মহিলারা বায়াত গ্রহণ করছে আল্লাহ নবীর কাছে আমরা সেরেক করব না আমরা মিথ্যা বলবো না আমরা এই করব না সেই করব চুরি করব না ইত্যাদি ইত্যাদি হিন্দ যার নির্দেশে অসীম হামদামে হামজা রাজিল্লাহ তালান আল্লাহ নবীর চাচার কলজা বের করে দিয়েছিল হেল কলজা চাবিয়েছিল সেই আল্লাহ নবীর সাথে টকিং করছে চারাল থেকে বায়ত্ব করব একটা শুধু বলবো সব বলবো না কিন্তু আপনার এই চাচা আবু সুফিয়ান আমার স্বামী এত বখিলের বখিল যে তা যা দেয় তাতে আমার সংসার চলে না তখন আমার স্বামীর অর্থকে চুরি করতে হয় এইটা জায়জ কিনা আল্লাহ নবী তুমি হেন্দ না আমার চাচার কলিজা তুমি চাবিয়ে খেয়েছিলে না উহুদের যুদ্ধের সময় তোমার নির্দেশে ওহসি খুন করেছিল না হিন্দ বলছে আল্লাহ হ্যাঁ তাই আমি অপরাধী কিন্তু আমি তাকে ইসলাম গ্রহণ করেছি আপনি আমাকে ক্ষমা করেননি যে ক্ষমা করেছি কিন্তু আমি তোমার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে তুমি আমার চাচার হত্যাকারী বলো কি বলতে চাও যে আবু সুফিয়ান আমার স্বামী সে অত্যন্ত কৃপণ সে যা দেয় তা দিয়ে আমার সংসার চলে না আমার চুরি করতে হয় না জানায় খরচা করতে হয় আল্লাহ বলেন বিলমা আরুফ জানিতে হয় না ওইটা চুরি না কিন্তু বেশি করো না শেষ কথা এত কিছু তারা বিপ্লব হবে না আপনার সংগঠিত হতে হবে তিন চার কোটি মানুষ এই দেশে বসবাস করে আলে হাদিসদের আমাদের আকিদায় সংগঠন ভিন্ন থাকতে পারে আমাদের আকিদায় আমাদের মানহাজ এক আমাদের পদ্ধতি এক আমাদের এবাদত এক হয়তো দুই জায়গায় সংগঠনের সাইনবোর্ড আছে এই জন্য আমাদের নিরাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আশার বাণী শুনিয়ে যেতে চাই আপনাদেরকে ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন একটা টাইম পাস করে যাচ্ছে এই জন্য হতাশ হয়ে কেউ বলবো যে সকল কিছু বাদ দেয় যার যার মধ্যে দেউলে হয়ে যেতে হবে কেউ কেউ হয়তো অতিরিক্ত হতাশ হয়ে বলবে যে মাহাদি আইসা যেতেছে দুই সালে চব্বিশ সালে এখন আর কিছু করার নাই ওই সময় তিনিই জয় করে দেবেন আপনারা হাল ছেড়ে দেবো কোনটাই ঠিক নয় কবে মহাদি আসবো আমরা জানি না ওটা আল্লাহ ভালো জানেন আর এত হতাশ হয়ে আর ওই ধরনের পিস্টানের কথা বলার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন পর্যন্ত হক নিয়ে একটি দল বিজয়ী থাকবেই থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে ইমা হাম্মুলকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কারা তিনি বলেছিলেন ইল্লামিয়া কোন আহলাল হাদিসে ফালানাবরি বিমান হন তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নেই তারা কারা আহলে হাদিস হতাশ হবে না আহলে হাদিস পিস্তা হবে না আহলে হাদিস পিছিয়ে যাওয়ার কথা বলবেই না আহলেজ মাহাদি কবে আসবেন সেই অপেক্ষায় হাল ছেড়ে দেবে না তারা তাদের সাধ্য মতো ঐক্যবদ্ধ চেষ্টা করতেই থাকবে এবং সামনে আগে যাবে ইনশাল্লাহ তাদের হাতে আল্লাহ ইসলামের পূর্ণ বিজয় দেবেন আপনি খাওয়ালে আজ আস্তাকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ